গ্রহণ করার এবং শিক্ষা নেওয়ার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ তারপরে পরে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলহ বন্ধুগণ আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে আমরা মুসলিমরাই ইসলামকে চিনতে পারলাম না আমরা মুসলিমরাই ইসলামকে জানতে পারলাম না এই বিষয়টি আলোচনা করার প্রয়োজন মনে করছি এ কারণে যে আজ মুসলিম সমাজের মুসলিম ভাইয়েরাই এমন কিছু কাজকর্ম করছেন বা করার দাবি জানাচ্ছেন যেটা ইসলামের পুরোপুরি বিপরীত কাজ দুঃখ লাগে আজ ঘরের বাইরে কিছু বন বের হওয়ার পর যদি পথে ঘাটে মুসলিম তারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় মুসলিমের তাদের নাম সেই সকল বন যদি বলে রাস্তায় বের হয়ে যে আমাদেরকে বর পুরুষের সঙ্গে প্রেম করার বৈধতা প্রদান করতে হবে তাহলে দুঃখ লাগে না আজ যদি আমরা রাস্তাঘাটে মুসলিম সমাজের এই সকল যুবক এবং যুবতীকে দেখি যে রাস্তায় বা পার্কে জোড়া জোড়া পশুর মতো বসে আছে আর পশু যেরকম আচরণ করে রাস্তাঘাটে তাদের যৌন ক্ষুদা মেটার জন্য সেরকম যদি মানুষেরা করে তাহলে কি দুঃখ লাগে না এবং এটা কি মনে আসে না যে আমরা ইসলাম রাই আমরা মুসলিম রাই আজ ইসলামকে চিনতে শিখলাম না আজ দুঃখ লাগে যে সমাজের এই সকল মুসলিম মানুষ যখন মদের আড্ডা দেয় যখন জুয়া এবং লোটারের আড্ডা দেয় সেই সময় যদি কাউকে কেউ তাদেরকে বুঝাতে যায় বাধা দেয় তাহলে তার উপর আক্রমণ করে তার উপর হামলা করার পর তাকে হত্যা করে নচে তাকে সেখান থেকে আহত করে ফিরে পাঠায় তাহলে এটা কি দুঃখের কথা নয় যা মুসলিম হয়ে আমরা ইসলামকে চিনতে শিখলাম না এগুলো তো সমাজের কথা যদি আজ যারা বড় বড় দেশের বিচক্ষণ পণ্ডিত মনে করা হয় যারা বড় বড় লেখক ও গবেষক এবং যারা দেশ পরিচালনা করছে দেশ পরিচালনা করার দায়িত্ব যাদের ঘাড়ে আছে যারা গণতন্ত্র পদ্ধতি থেকে নিয়ে আরো কত কত পদ্ধতিতে এই দেশ পরিচালনা করছে তাদের কোনোদিন এটা বুঝার সুযোগ হচ্ছে না কোনোদিন এটা চিন্তা করার সুযোগ ঘটছে না যে আমরা যেই নিয়ম ও পদ্ধতিতে আমরা এই দেশ এবং এই সমাজকে পরিচালনা করছি এই নিয়ম ও পদ্ধতির ও নীতির আবিষ্কারকে এবং এইসব নিয়ম ও পদ্ধতিতে কোনো গোলমাল আছে কিনা চোখ বন্ধ করে সেগুলো মানছি লোককে মানাচ্ছি না মানলে তার উপর অত্যাচার করছি এরকম কত কত বিধান আজ সমাজের এ সকল পণ্ডিত এবং নেতা নেত্রীগণ মানুষের উপর পরিচালনা করছে সমাজে পরিচালনা করছে কিন্তু কোনোদিন একটু দেখার আর সে সকল বিষয়ে একটু চিন্তা করার সুযোগ হচ্ছে না যে আমাদের এই কাজকর্মগুলো আসলে কেতাব এবং সুন্নতের আল্লাহ তালার বাণীর বিপরীত হচ্ছে না হয় না যদি হয়েও যায় তাহলে কি অহংকারের সঙ্গে আমরা বলছি যে আজকালকার যুগে এই সকল কোরআন আর এই সকল আল্লাহর বিধান চলবে না চলবে আজ মানুষের তৈরি করা বিধান আজ আমরা দেশ পরিচালনা করছি কিন্তু সত্যিকার অর্থে মনে হচ্ছে যে ভোট পাওয়াটাই যেন আমার আমাদের আসল আসল কর্তব্য এবং আসল উদ্দেশ্য যদি সেটা না হয় তাহলে আর অন্য কিছু উদ্দেশ্য নয় যারাই আমাদেরকে ভোট দিবে তারাই আমাদের বন্ধু যদি না দেয় তাহলে সবচেয়ে বড় শত্রু কুকুরের মতো মাত্র আমাদের দ্বিধা করছে না অথচ একই দেশের মানুষ একই সমাজের মানুষ একই জাতির মানুষ কিন্তু আমরা এমন করে অসভ্য বর্বরতা তাদের উপর প্রদর্শন করছি যে মনে হচ্ছে যে যদি দল হয় নিজের পার্টির মানুষ হয় তাহলে মনে হয় সে মানুষ নচেত সে জানোয়ার নাহলে কোন একটা জন্তু এ সকল কিছুর কারণে এবং এ সকল কিছুর কে দেখে আর ইন্টারনেট আর আজকালকার যেগুলো মিডিয়া টেলিভিশন থেকে নিয়ে আর অন্য কিছু সবকিছুতে মুসলিমদের যে আচরণ দেখা যাচ্ছে এবং মুসলিম সমাজের যে নৈরাজ্য দেখা যাচ্ছে এগুলো দেখে মনে প্রশ্ন আসে যে সত্যিকার অর্থে আমরা ইসলামকে চিনতে শিখলাম না একজন আরবি কবি একটি সুন্দর কবিতা বলেছেন কবিতাটি হচ্ছে কাল ইসে ফিল বেদায় কাল ইসে ফিল বেদায় আমাদের অবস্থা ওই রকম যে সেই উঠ যেই উট মরুভূমিতে তৃষ্ণায় তৃষ্ণায় কাতর হয়ে মারা যাচ্ছে ওই উটের মত যেই উট মরুভূমিতে তৃষ্ণায় কাতর হয়ে মারা যাচ্ছে অথচ তার পিঠেই পানির থলিটা আছে মানে উটের পিঠে যদি আপনি মস্ক রাখেন পানির জিব্বা দেন দিয়ে ঝুলে রাখেন উটের পিঠে আর মরুভূমিতে সে যদি পানি পান করার জায়গা না পায় মারা যায় অথচ পানি তার পিঠেই থাকলো কিন্তু পানির কারণে সে আবার মারা গেল তো আমাদের অবস্থা ওরকম যে আজ আমাদের কাছে পৃথিবীর যাবতীয় সমস্যা সেটা দেশ পরিচালনা করা হোক সেটা সমাজ পরিচালনা করা হোক সেটা বাড়ি পরিচালনা করা হোক নিজেকে পরিচালনা করা হোক যাবতীয় কিছুর সমাধান থাকা সত্ত্বেও আমরা সমাধান পাচ্ছি না আর মুসলিমরা মনে হচ্ছে কাতর হয়ে পৃথিবীতে মারা আমরা যে জাতি যেই জাতিতে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন মনোনীত করেছেন এবং যে ধর্ম আল্লাহ রাবুল আলমিনের কাছে মনোনীত তার অধিকারী আমরা আসলেই না আসলে নয় বা সেই ধর্মের বৈশিষ্ট্য কি গুণাগণ কি ওর লাভ কি ওর মর্যাদা কি এ সকল কিছু জানার একটু প্রয়োজন আছে যতক্ষণে মানুষ এটা না জানবে কতক্ষণ পর্যন্ত তার মধ্যে গর্ববোধ হবে না অতক্ষণ পর্যন্ত সে স্যাটিসফাইড হবে না যে আমি যে ধর্মের অবলম্বী সেই ধর্মে ধর্মটা আসলেই সত্য না সত্য নয় এর মর্যাদা এর ফজিলত কি এবং এটাতে থাকতে পারলে অন্যান্য ধর্মের চাইতে অন্যান্য মতবাদ ও ইজমের চাইতে এটার মধ্যে কি বৈশিষ্ট্য আছে কি ভালো দিক আছে আমাদের কিন্তু অবশ্যই একটা মাথায় থাকা দরকার দুনিয়ার মানুষ যারা আজ এরকম রাস্তাঘাটে অসভ্য আচরণ করে অন ইসলামিক আচরণ করে তা আসলে কোনোদিন এই ইসলামের বৈশিষ্ট্য মর্যাদা পড়তে চায় না বুঝতেও চায় না সত্যিকার অর্থ ওরা শয়তানের শয়তানকে মাহবুদ করেছে আর নিজের প্রবৃত্তি নিজের ইচ্ছা খেয়াল খুশিকেই তারা আল্লাহ বানিয়েছে আর ওইটাই তারা অনুসরণ করে যাচ্ছে বন্ধুগণ আজকে আমরা দশটি পয়েন্ট জান যে ইসলামের বৈশিষ্ট্য কি ইসলামের মর্যাদা কি ইসলামের সর্বপ্রথম মর্যাদা হলো যে ইসলাম সেই ধর্ম যে ধর্মকে কোন মানুষ সৃষ্টি করেনি যে ধর্মকে কোন মানুষ সৃষ্টি করেনি বরং যে ধর্মকে মহান আল্লাহ রাব্বুল আলমী স্বয়ং মনোনীত করার পর মানব সমাজের জন্য গোটা বিশ্বের জন্য দিয়েছেন আজ ইসলাম ছাড়া কিছু এমন ধর্ম পৃথিবীতে আছে যেগুলা সৃষ্টিকর্তা স্বয়ং মানুষ আর স্বয়ং মানুষেরাই সেটা মানে এবং সেখান থেকেই তারা গর্ব করে কিন্তু আমরা যে ধর্মকে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পেয়েছি হ্যাঁ। যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা যিনি মানুষের সকল কিছুর মানুষের অন্তর থেকে নিয়ে যা কিছু আছে সব কিছু সব কিছু সব সময় জানেন সেই রাবুল আলমিন যখন কোন আইন দেন তখন অবশ্যই তার আইনটা সবচেয়ে উত্তম হবে এবং সবচেয়ে ভালো হবে সেই বিধানটা যে কোনো মানুষের মানুষ রচিত বিধানের চাইতে ভালো হতে বাধ্য কারণ মানুষ তখন এর আইন রচনা করে তখন একটা বিধান রচনা করে যখন সে পরিস্থিতি দেখে পরিস্থিতি দেখার পর ওই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য একটা আইন বা একটা নিয়ম বিধান রচনা করে কিন্তু আল্লাহ রাবুল আলমিন সেই পরিস্থিতিটাও জানেন ওর আগের পরিস্থিতিটাও জানেন ওর পরের পরিস্থিতিটাও জানেন কিন্তু মানুষ সেটা জানে না বর্তমান পরিস্থিতিটাকে কেন্দ্র করে একটা আইন তৈরি করে বটে কিছুদিন পর দেখা যায় যে এই আইনের আর প্রয়োজন নেই কিন্তু আল্লাহ রাবুল আলমিন এটা অবশ্যই জানেন যে এরপরে কি হবে তারপরে কি হবে সে কারণে তার আইনে কোনো রদ্দ বদল হয় না সেটা সর্বকালীন সর্বজনীন হয় আমি বলছিলাম যে ইসলামের ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্য হলো প্রথম মর্যাদা হলো যে এই ধর্ম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেন আমিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম অন্বেষণ করবে মানতে চাইবে ফালাই ইকবার আমিন তা থেকে সেটা গ্রহণ করা হবে না ওয়াহওয়াফিল আখেরাতে মিনাল খাসেরিন এবং আখেরাতে সে খাসারাদের এবং যারা লাভে থাকবে না তাদের মধ্যে হবে যারা হাসারায় থাকবে তাদের মধ্যকার হবে সে ব্যক্তি যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করবে বন্ধুগণ আজকে দুঃখে লাগে যে সব ধর্মই ঠিক আমরা মুসলিমরা বলি আল্লাহ আব্বুল আলমিন যে ধর্মকে মনোনীত করলেন আর আমাদেরকে মনোনীত করার পর সেটা দিলেন আর আমরাই যদি এখন বলি সব ধর্মই ঠিক তার সব ধর্মে যদি ঠিক ছিল তাহলে যেটা প্রথম ধর্ম ঠিক ছিল দ্বিতীয়টা আসার কি প্রয়োজন ছিল যদি সব ধর্মই ঠিক হয় তাহলে যে ধর্মটা প্রথম দুনিয়াতে এসেছিল দ্বিতীয় ধর্ম আসার কি আর কোনো প্রয়োজন ছিল প্রয়োজন ছিল না ধর্ম সব ঠিক না যদি সবই ঠিক হতো তাহলে তো দুনিয়াতে আর মতভেদ হতো না যদি সবই ঠিক হতো তাহলে একজন মানুষ ঈশাকে পূজা করবে একজন মানুষ মরিয়াম আলী হাসালামকে পূজা করবে ঈশা আলী সালামকে পূজা করবে বলবে আমি ঠিক একজন মানুষ মাটিকে পূজা করবে বলবে আমি ঠিক একজন মানুষ সাপকে পূজা করবে বলে আমি ঠিক একজন মানুষ নদী নালাকেও পূজা করবে আমি ঠিক আর একজন মানুষ এ সকল কিছুর সৃষ্টিকর্তার যিনি স্রষ্টা তার পূজা করবে সেও ঠিক তার কোনটা ঠিক সেই জন্য সকল কিছু ঠিক হয় না ওইটাই ঠিক হয় যেটা আল্লাহ রাবুল আলমিন ফয়সলা দেন আমরা বলছিলাম যে ইসলাম সেই ধর্ম যে ধর্ম আল্লাহর পক্ষ থেকেই অবলম্ব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এটা কোনো মানুষ কোন দর্শন কোন বৈজ্ঞানিক কিংবা আর কেউ এটা তৈরি করেনি এটা হচ্ছে ইসলামের প্রথম বৈশিষ্ট্য যে ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা আবিষ্কারক এর বিধানদাতা হচ্ছেন সকল কিছু সৃষ্টিকর্তা মহান আল্লাহ আর তিনি এই ধর্ম দিয়েছেন তিনি ডিক্লেয়ার করেছেন যেদিন আরাফার দিন হয় সেদিন আল্লাহ তারা আকাশ থেকে যে আয়াতটি অবতীর্ণ করেন সেটি ছিল আজকের দিনে আমি তোমাদের এই ধর্মকে পূর্ণতা দান করলাম এবং নিয়ামতকেও পূর্ণ করে দিলাম এবং ইসলামকে একটি দিন হিসাবে আমি গ্রহণ করে তার থেকে সন্তুষ্ট ও খুশি হলাম আর সেই সন্তুষ্ট আর খুশিটা আমরা হতে চাই না আমরা যেটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খুশি হয়েছিলেন খুশি হলেন যার থেকে তার থেকে আমরা খুশি নাই আমরা অন্য কিছু থেকে খুশি হওয়ার চেষ্টা করছি সেই জন্য বলছিলাম যে আমরা স্বয়ং নিজে ইসলামকে চিনতে পারি না ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতীয় মর্যাদা হচ্ছে এই ধর্মটি নেচুরাল ইসলাম ধর্ম হচ্ছে নেচুরাল মানে ইসলাম ধর্ম মানুষের স্বভাবের সাথে খাপ খায় মানুষের স্বভাবের উল্টা দিকে যায় না মানুষ যেটাকে স্বভাবগত ভাবে গ্রহণ করে ইসলাম সেটাই আছে ইসলাম ধর্মের বিধানগুলো সেটাই স্বভাবগত ভাবে খাপ খেয়ে যাবে এখানে উল্টা দিকে কিছু করতে হবে না আর প্রত্যেক মানুষ অন্তর প্রত্যেক মানুষের অন্তর এটা বিশ্বাস থাকে আছে যে আমাদের কেউ না কেউ সৃষ্টিকর্তা আছেন যেটা ইসলাম বলেছে ওই সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন কোন মানুষের অন্তরে এটা নেই যে আমার সৃষ্টিকর্তা হচ্ছে আমার মাটি কোন মানুষের অন্তরে এটা নয় যে আমার সৃষ্টিকর্তা সূর্য তারা নক্ষত্র এরকম না মানুষের অন্তর বলে যে আমার সৃষ্টিকর্তা একজন বড় কিছু ক্ষমতাবান অবশ্যই কেউ আছে ইসলাম সেটাই বলেছে যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রাবুল আলমিন সে কারণে একজন বেদুইন যে গরু উঠ ছাগল রাখাল এরকম এক বেদুইনকে যখন তার সৃষ্টিকর্তার কথা বলা হয়েছিল তখন সে স্পষ্ট ভাবে বলেছিল যে আল বা আলাল বাড়ির এই উটের গোবরটা প্রমাণ করে উটের উপরে যে উট আছে নচেত এই উটের গোবর হতে পারে না ওর বলেছিল রাউসু আলাল হামির এবং এই গোবর প্রমাণ করে গাধার উপরে যে গাধার গোবর তখনই হয় যখন গাধা থাকে ও আসারুল আকদামে আলাল মাসির এবং মানুষের পায়ের চিহ্ন পদাঙ্ক এটা প্রমাণ করে যে পা আছে এখান দিয়ে কেউ চলেছে আর এই নক্ষত্র গ্রহ নক্ষত্রওয়ালা আকাশ ও আরদুন রাত আর এই অনেক মানে দিগন্ত পুরো বৃহৎ বৃহৎ এই যে জমিন বিরাট প্রশস্ত জমিন ও জাত ও জাত ও প্রজাত প্রশস্ত জমিন ও বিহার জাত আমার আর সমুদ্রের এই ঢেউ তাদুল্ল আলিম আল কাদির এটা কি একজন অবশ্যই জ্ঞানী মহাজ্ঞানী সৃষ্টিকর্তার উপর কি দলিল না প্রমাণ না তো একজন মানুষের অন্তরে যেটা থাকে যেটা আছে ন্যাচুরাল ভাবে স্বভাবগত ভাবে সেটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য আজ পৃথিবীতে অনেক বিজ্ঞান বড় বড় বিজ্ঞানের অনেক কিছু যখন আবিষ্কার হলো তখন আল্লাহবাদ বিজ্ঞানী এখন হচ্ছে তাদের মাবুদ আর তাদের উপাস্য এবং বিজ্ঞানী নাকি সৃষ্টি সৃষ্টিকর্তা আর একদল লোক চিৎকার করে বলছে পৃথিবীতে কেউ পৃথিবীর কোন সৃষ্টিকর্তা নেই যাই মন তাই মানো যাই মন তাই কর এটা কিন্তু নেচার না এটা স্বভাব না পৃথিবীর সকল মানুষের স্বভাব যে সৃষ্টিকর্তায় একজন না একজন আছে সেই কারণে মুষ্টিময় কিছু নাস্তিক ছাড়া পৃথিবীর সকল জাতির সকল যতগুলো ধর্ম আছে সকল ধর্মের মানুষকে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা বলে কেউ না কেউ আছে এটাই ইসলাম স্বীকার করেছে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন ওরাই ইনসাল তাহম্মার খালাকাস ওয়াল আরদ ওই সকল মুশ্রিকদেরকে যদি জিজ্ঞাসা করো যে আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছে তাহলে তারা বলবে তাহলে তারা বলবে আল্লাহ তারাই সৃষ্টিকর্তা বন্ধুগণ এ বিষয়ে ইসলাম যে একটা নেচার এবং স্বভাবগত ধর্ম একটি হাদিসে একটি ঘটনা এসেছে সিরাতে একটি ঘটনা এসেছে সেই ঘটনাটি হচ্ছে তোফায়ল বিন আমার দৌসির ঘটনা তোফায়ল বিন আমার দৌসি একজন আরবের কবি ছিলেন এবং পণ্ডিত ছিলেন আরবি ভাষায় সে মক্কা থেকে একদিন তার উঁট এবং যা কিছু মানে বাহন হিসাবে তার নেওয়ার সে নিল নেওয়ার পর সে রওনা দিচ্ছে মদিনায় তাকে কিছু লোক জিজ্ঞাসা করলো যে তোফায়াল তুমি কোথায় যাচ্ছ বলছে আমি মদিনায় যাচ্ছি কারণ আমি শুনেছি মদিনায় নাকি কোনো নবী আছে সে নাকি বলছে আল্লাহ তারা তাকে নবী ও রাসুল করে পাঠিয়েছে আমি তার কাছে যেতে চাই যদি আমি যাই যাওয়ার পর তাকে যদি হক মনে হয় সত্য মনে হয় তাহলে আমি ইমান আনবো আর যদি সত্য না হয় তাহলে আমি আর তার কথা কোনো দিন শুনবো না ফিরে আসবো সে এরকম প্রস্তুতি নেওয়ার পর যখন বের হলো তখন রাস্তায় তাকে এক এক মানুষ এক এক ধরনের কথা বলতে শুরু করলো কেউ বললো যে তুমি যার কাছে যাচ্ছ সে তো একটা জাদুঘর অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছে সে জাদুঘর তুমি ওর কাছে যাচ্ছ তোমাকে জাদু করে দিবে আর একজন বলছে যে সে তো জ্যোতিষী তার কাছে অনেকগুলো খবর আসে উপর থেকে সেগুলো জ্যোতিষী আর বনকের কথা তুমি তার কাছে যাচ্ছ তখন বলছে আমি মানুষের কথা শুনে কানে তুলে লাগিয়ে দিলাম যেন মোহাম্মদের কথাই আমার কানে না আসে মদিনায় যাচ্ছি বটে কিন্তু কানে যেন তার কোনো কথা না আসে বলছে মদিনায় গেলাম পৌঁছে গেছে মদিনায় আল্লাহ তালা যদি চান তাহলে তো কান দিয়ে কিছু না কিছু শুনেই যাবে যত তুলা ঢুকানো ঢুকানো থাক না কেন বলছে যে তুলা ঢুকানো আছে কিন্তু আমার অন্তরটা খুলে আছে আমি এবার মনে মনে বলছি যে আমি একজন কবি আমি একজন আরবির পন্ডিত মোহাম্মদ কি বলবে না বলবে সেটা কি আমি বিচার করতে পারবো না যে ও ঠিকই বলছে না ভুলই বলছে আমি যদি পন্ডিত হই এত বড় জ্ঞানী মানুষ হই তাহলে আমার তুলা রাখার দরকার কি আছে মোহাম্মদ যা বলছে বলুক আমি একটু শুনে দেখি যদি সত্যিকার অর্থে ভালো হয় তাহলে আমি ইমান আনবো আমি জ্ঞানী মানুষ অতপর সে বলছে আমি প্রথমে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেহারাটা দেখলাম তখন দেখলাম যে এটা লাইসা বেওয়াজহীন কাজেবিন এটা কোন মিথ্যুক মানুষের চেহারা হতে পারে না জি এটাই নেতা এটাই স্বভাব আজ যে সকল মানুষ ইসলাম বিরোধী কথা বলছে টেলিভিশনে এবং অন্যান্য মিডিয়ায় তাদের চেহারা ছবিতে প্রকাশ পাচ্ছে যে আসলে মৃত্যু তাদের চেহারা ছবিতে প্রকাশ পাচ্ছে যে মৃত্যু যদিও মানুষ সাহস করে না বলতে পারে যদিও তার মুখের উপর কেউ না বলতে পারে কিন্তু তারা মৃত্যুক তাদের চেহারা প্রকাশ পাচ্ছে তাদের চোখ মুখে প্রকাশ পাচ্ছে যখন মিডিয়ার সামনে আসছে তখন নিজের ভাব ধারাটা আলাদা করে নিচ্ছে তখন নিজের কথার নম্রতা বাড়িয়ে দিচ্ছে ভদ্রতা বাড়িয়ে দিচ্ছে আর শুধু মিডিয়ার এই ক্যামেরার বাদ দিয়ে বাইরে যায় তখন দেখবেন কি ধরনের উচ্চ উচ্চবাচ্য কথা বলে তখন দেখবেন কি ধরনের ফায়কা কথা বলে তখন দেখবেন কতখানি সে ভদ্র তো এটাই হচ্ছে এ সকল চেহারা হচ্ছে মৃত্যুকের চেহারা যেটা মানুষ দেখেও কম কম করে ফেলে বুঝতে পারে যাই হোক সে তাহাবি বলছেন যে আমি যখন মোহাম্মদ সাল্লা সাল্লামের চেহারাটি দেখলাম তখন আমার তৎক্ষণে আমার অন্তর একটা অনুভূতি হলো যে এই চেহারা মৃত্যুকের চেহারা হতে পারে না অতপর যখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রথম সেই সুরা তাহার তিনটি আয়াত আমি শুনলাম তখন আমি নিজে নিজে অনুভব করলাম যে এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কিসের কথা হতে পারে না এটা কোনো মানুষের কথা হতে পারে না আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি কোরআনকে কারো উপর অবতীর্ণ করে নি এই কারণে যে সে হতভাগা হবে হতভাগা হবে এই কারণে আমি কোরআন শরীফ কারো উপর অবতীর্ণ করেনি তারপরে ছিল ইল্লা তাজকেরাতানলেমাইয়াশা এটা একটা উপদেশ নামা তার জন্য যে আল্লাহকে ভয় করতে চায় সেই তোফায় বলছে যে কথা কোনো মানুষের কথা হতে পারে না আজও যাদের বুকে সত্যিকার আছে সৎ মানুষ হতে চায় পৃথিবীতে আসলেই মুসলিম হতে চায় এবং আসলে ইনসাফকারী হতে চায় তাহলে কোরআন শরীফের সুরা তাহা পড়ে দেখতে পারে এটা কোনো মানুষের কথা হতে পারে কি পারে না আজও ওটা কোরআন শরীফ পড়ে দেখতে পারে সেই সকল মানুষ পড়ে দেখুক যেটা কোনো মানুষের কথা হতে পারে কি পারে না আমার মনে পড়ে গেল আমাদের অফিসে একজন ফিলিপাইনি লোক মুসলিম হয়েছে হওয়ার পর সে যখন মুসলিম হয় শিক্ষা দীক্ষা নেয় একদিন কথাবার্তায় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি কারণে মুসলিম হলেন সে একজন ডাক্তার ছিল তখন বলল যে আমার কাছে বাইবেল ছিল আমি বাইবেল পড়েছি অতঃপর আমি যখন এখানে আসলাম তখন আমাকে যে কোরআন শরীফ দেওয়া হলো তারপর আমি কোরআন শরীফ পড়লাম অবশ্যই সে আরবিতে পড়েনি আরবির অর্থ জানে না সে নিজের ভাষায় অনুদিত কোরআন পড়লো পড়ার পর সে বলছে যে আমি দুটির মধ্যে কম্পেয়ার করে দেখলাম যে যদি আল্লাহর কথা হয় তাহলে এই কোরআন শরীফটাই আল্লাহর কথা হতে পারে কেমন করে একজন অজ্ঞ মানুষ যে আরবির জ্ঞান জানে না তা সত্য এটা তার অন্তরে আসে কারণ যদি মানুষ সত্যিকার অর্থে হক এবং সত্যকে চিনতে চায় তাহলে ফুটে উঠবে আল্লাহ রাবুল আলমিন এমন কথা বলবেন এমন এমন ইতিহাস বর্ণনা করবেন যেটা কয়েক হাজার বছর আগের ইতিহাস বরং কয়েক লক্ষ বছর আগের ইতিহাস কোন ইতিহাস পৃথিবীতে এরকম নেই আদম আলাইসালামের সৃষ্টির ঘটনা কোন ইতিহাসে লিখবে কে সামদ এ সকল নবীদের কম এবং উন্মতের সাথে যে সকল কিছু ঘটনা ঘটেছে কোন ইতিহাসে পাবেন ইসলামে এটা কে বলতে সক্ষম যিনি অতীতের সব কিছুর জ্ঞান রাখেন অতপর ভবিষ্যতে কি হবে আজ এখন কি হচ্ছে চোদ্দশো বছরের সময় বলা হয়েছে ভবিষ্যতে কি হবে এ সকল কিছু যখন বলা হচ্ছে ধীরে ধীরে সেগুলো ঘটে যাচ্ছে এটা কার কথা হতে পারে ডাইরেক্ট যেখানে আদেশ হয় যে তোমরা এটা করো এটা নোংরা এর কাছে যেও না এমন সময় ছিল যে মানুষ তার সেই নোংরা আমি বুঝতে পারতো না পারতো না শুকরের মাংস খেতে নিষেধ করা হচ্ছে মানুষ বুঝছে না কেন শুকরের মাংস খাওয়া যাবে না জেনা বেবিচার করতে নিষেধ করা হয়েছে মানুষ বুঝতে পারে না যে কেন জেনা বেবিচার আবার খারাপ কি কিন্তু আজ মেডিকেল বিজ্ঞান প্রমাণও করছে যে এই কারণে শুকরের মাংসটা উচিত নয় বেবিচার এই কারণে করা যাবে না এর এর মাধ্যমে সামাজিক যেরকম সমস্যা হয় সেরকম মানুষের শারীরিক সমস্যা হয় তাহলে এগুলো কে বলতে পারে এগুলো একমাত্র আল্লাহ তালাই বলতে পারেন এটাই হচ্ছে নেচার এটা হচ্ছে ফিতরা এটা হচ্ছে স্বভাব যে মানুষের স্বভাব যদি ঠিক হয় সঠিক হয় তাহলে সে বুঝতে বাধ্য যে এটা হচ্ছে ইসলামই হচ্ছে আসল এবং সত্য ধর্ম এ কারণে প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাম বলেছেন কুল্লু মৌলুদ্দিন ইউলাদ আলাল ফিতরা প্রত্যেক সন্তানই ফিতরতের উপর জন্ম নেয় অর্থাৎ প্রত্যেক সন্তানই আল্লাহ বিশ্বাসী হয়ে জন্ম নেয় কিন্তু তার পিতা মাতা ইউহাবেদানিহি তার পিতা মাতা হয় তাকে হবি বানায় না হলে খ্রিস্টান বানায় না হলে তাকে মাজুসি অগ্নি পুজো বানায় তো বন্ধুগণ যে কথা বলছিলাম সেটা হলো এই ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলাম একটা নেচুরাল স্বভাবগত ধর্ম যেখানে মানুষের স্বভাবের সাথে পুরো মিল থাকে কোনো উল্টা জিনিস এখানে নেই এ কথা বলা হয় না যে ভাই তোমরা মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছে তোমরা সৃষ্টি হয়েছে মানব থেকে এটা হচ্ছে উল্টা জিনিস আমরা মানুষ মানুষ থেকে আসবো তারা করে বলছে কি থাকে মানব থেকে এটা উল্টা জিনিস নয় এটা উল্টা স্বভাব নয় এরকম মতবাদ এরকম ইদিন পৃথিবীতে আছে সেজন্য এখানে বলা হচ্ছে যে ইসলাম হচ্ছে একটা নেচার নেচুরালি স্বভাবগত ধর্ম এখানে উল্টা কিছু নেই ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম হচ্ছে তৌহিদি ধর্ম তৌহিদ ধর্ম মানে ইসলাম এক উপাস্য এক উপাসনার কথা বলেছে পৃথিবীতে আজ এত বেশি উপাস্য হয়ে গেছে যে আপনি চিন্তাই করতে পারেন না মানুষকে দেখবেন রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছে অনেক সময় গাছের পূজা করছে গাছকে উপাস্য বানিয়েছে পাথরকে বানিয়েছে মাটিকে বানিয়েছে মূর্তিকে বানিয়েছে কেউ আবার নবীদেরকে বানিয়েছে কেউ আবার নবীদের মাদেরকেও উপাস্য বানিয়েছে কেউ আবার সূর্যকেও বানিয়েছে চন্দ্রকেও বানিয়েছে নদী নালাকেও বানিয়েছে পানিকেও বানিয়েছে আর যদি কেউ কিছু নাকে বানিয়েছে তাহলে নিজের প্রবৃত্তিকে নিজের ইচ্ছাকে খেয়াল খুশিকেও মাহবুদ বানিয়েছে ওর মনটা যায় বলে তাই করে তার মানে ও নিজের অন্তরকে মাহুদ বানিয়েছে নিজের খেয়ালকে সে আল্লাহ বানিয়েছে তো যাই হোক ইসলাম সেই ধর্ম যে ধর্মে এক আল্লাহকে বিশ্বাস করা এবং এক আল্লাহর ইবাদত করার শিক্ষা দিয়েছে এখানে অন্য কিছু নেই আমাদেরকে বলতে দ্বিধা নেই একজন ও মুসলিম হিন্দুর ঘটনা মনে পড়ে গেল সে ইসলাম গ্রহণ করার পর তাকে এটা জিজ্ঞাসা করা হলো যে ভাই তুমি কেন জিজ্ঞাসা কেন মুসলিম হলে तो बोलते भाई क्या बताएं हमारे धर्म में इतने भगवान हैं कि किसको किसको खुश करें বলছে এতগুলো ভগবান আমার ধর্মে যে আমি কাকে কাকে খুশি করব কাকে কার কাছ থেকে আমি সন্তুষ্টি অর্জন করব আমি খুঁজে পাই না এটা সত্য কথা আজ যারা এই আলোচনা শুনছেন যদি অমুসলিম হন তো হয়তো মনটা আপনার খারাপ হতে পারে কিন্তু আপনি মনকে জিজ্ঞাসা করেন আপনার আপনার ধর্মে তেরোটা নাকি তেরো কোটিটা কেউ বলে তেরো লক্ষ কেউ তেরো কোটি আর আমি বলছি তেরোটাই যদি আপনার মানে ভগবান হয় তেরোটা পূজা ভালো করে করতে পারেন কি সেই কারণে প্রত্যেক ও মুসলিম এরকম যারা হিন্দু পুজো হিন্দু হিন্দু ইসমি বিশ্বাসী এরকম প্রত্যেক বাড়িতে দেখা যায় একটা করে ভগবান রাখে কারণ সবগুলাকে সন্তুষ্টি করতে পারে না সেই কারণে একটা ভগবানকে রাখে বিশেষ বিশেষ এরিয়ায় বিশেষ বিশেষ নিজের বিশ্বাস অনুযায়ী কেউ বলে শক্তির দেবতাকে রাখে কেউ দুর্গা মাতাকে রাখে কেউ কালীকে রাখে কেউ সরস্বতীকে রাখে যার মনটা যেটাকে খুশি হয়েছে সে সেটাকে নিয়ে এসে রাখে ওটারই পূজা করে কারণ সকলকে পারা যায় না ইসলাম সেই ধর্ম যেখানে এতগুলা বহিশ্বর এবং সর্বেশ্বরের কথা বলেনি ইসলাম এক ঈশ্বরের কথা বলেছে যদি খুশি করতে হয় তাহলে একজনকে করতে হবে যদি খুশি করতে হয় তাহলে এই সকল কিছুর যিনি সৃষ্টিকর্তা তাকে খুশি করো এতগুলোকে খুশি করার দরকার নেই সে কারণে ইসলাম হচ্ছে সেই ধর্ম যেখানে সর্বেশ্বরবাদ নেই যেখানে তৃত্ববাদ নেই যেখানে জড়বাদ নেই যেখানে বস্তুবাদ নেই যেখানে বিবর্তনবাদ নেই এবং যেখানে আছে শুধুমাত্র এক একত্ববাদ এক আল্লাহ তালার উপর বিশ্বাস এবং এক আল্লাহ তালার ইবাদত আর এটাতেই মানুষকে শান্তি দিতে পারে নচেত অন্য কিছুতে দিতে পারে না সেই এক একত্ববাদ সেই এক আল্লাহ আলমিন যার সম্পর্কে ত্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাহাবি আবদুল্লাহ আব্বাস আল্লাহ আহকে একদিন করত মানে পরামর্শ দেওয়ার সময় বলছিলেন যে ইয়া ইয়া গোলাম ইন্নি ওয়াল্লিমুকা হে বৎস হে ছেলে তোমাকে কয়েকটি কথা শোনাই শোনো বলছেন তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে মানে তুমি আল্লাহর আইন মেনে চলো আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহ তালার হেফাজত করো আল্লাহকে আল্লাহকে কাছে পাবে আল্লাহকে সামনে পাবে এরা আসা আল্লাহ যদি কিছু চাও তাহলে আল্লাহর কাছেই চাও যে তোমার কোন কষ্ট যদি গোটা পৃথিবীর গোটা উন্মত দূর করার চেষ্টা করতে পারবে না কিন্তু যতখানে আল্লাহ রাবুল আলমীর লিখে দিয়েছেন অতখানেই পারবে রোপেয়াতিল আকলাম ও জাফাতিল সহ কলম উঠিয়ে নেওয়া হয়েছে কালি শুকিয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন যেটা লেখা যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা নিয়ে নিয়েছেন দিয়ে দিয়েছেন হাদিসটিকে আহমদ তিরমিদি বর্ণনা করেছেন বন্ধুগণ সেটাই সেই মহান আল্লাহ রাবুল আলমিন যার ইবাদত করার দিকে ইসলাম আদেশ করেছে অন্যর অতগুলো ইবাদত করার আর অতগুলো উপাস্য বানার আল্লাহ ইসলাম আদেশ করেনি এবং বিধানও দেয়নি এটা হচ্ছে ইসলামের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেখানে কোনো মানুষকে নাস্তিক হতে হবে না এবং যদি উপাস্য হতে হয় তাহলে উপাসক হতে হয় তাহলে এক আল্লাহ এই উপাসনা করতে হবে অন্য কিছু না এই মর্যাদা আমরা অনেকে বুঝি না অন্য ধর্মকে নিয়ে চিন্তা ভাবনা করি বা অন্য ধর্মের গুণ গাই অথচ ওখানে যে কতগুলা উপাস্য আছে আর কতগুলা উপাসনা করতে হয় কিসকো কিসকো খুশ এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে অনেকেই জানি না বুঝি না ইসলামের বৈশিষ্ট্য বুঝি না ইসলামের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম একটা জ্ঞান বিজ্ঞানের ধর্ম ইসলামের প্রথম কথাটাই হচ্ছে এটা আল্লাহ রাবুল আলমীর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি যে প্রথম বহি অবতীর্ণ করেছিলেন সেটা ছিল যে তুমি পড়ো আর বিশ্ব পড়াশোনাকে নিয়ে মেতে গেছে আজ পৃথিবীর অধিকাংশ দেশে এবং অধিকাংশ মানুষের একটাই টার্গেট যে আমার ছেলেটা কেমন করে বড় হবে ভালো করে শিক্ষা লাভ করবে আর এই অভিযান গোটা বিশ্বে চলছে কিন্তু ইসলাম চোদ্দশো বছর পূর্বে যে প্রথম শব্দটি অবতীর্ণ করেছিল সেটা কি ছিল সেটা একটা এই জিনিসটা কিন্তু আমরা চিন্তা করি না এই বিষয়টা কিন্তু আমরা মুসলিমরা জানি না বা আমরা জানার চেষ্টা করি না বন্ধুগণ সেটা প্রথম হয়েছিল সেই যাত্রা আর এই এবং জ্ঞান চর্চার ফজিলতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি অর্জন করার জন্য জ্ঞান অন্বেষণ করার জন্য কোন রাস্তায় বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন এটা ইসলাম বলেছে ইসলামে ফজিলত এবং কথা বলেছে হাদিস থেকে আহমদ দারেমি এবং ইবনে মাজায় ক্লিয়ার বর্ণিত হয়েছে অন্যদিকে আল্লাহ রাবুল আলমিন কোরআনের নম্বর আল্লাহ তারা তোমাদের মধ্যে যারা মমিন তাদের কে বুলন করেন তাদের কে তাদের কে বাড়িয়ে দেন এবং তাদের মর্যাদা যারা জ্ঞান অর্জন করে যারা জ্ঞান দিনী বন্ধুগণ আমরা ইসলামের বৈশিষ্ট্যের সম্পর্কে আলোচনা করছিলাম পাঁচটি বৈশিষ্ট্য আমরা চারটি বৈশিষ্ট্য আমরা জানলাম এবার পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম হচ্ছে ন্যায় পরায়ণ ন্যায়ের ধর্ম আদল ও ইনসাফের ধর্ম এখানে কোন রাজা এবং প্রজার মধ্যে তোফাত নেই এখানে কোন বাঙালি এবং ও বাঙালির মধ্যে তোফাত নেই এখানে কোন ভাষা ভাষীর মধ্যে তোফাত নেই এখানে কোন রং এবং কালারের মধ্যে তোফাত নেই যে আফ্রিকার মানুষেরা কালো সে কারণে সে ভালো না এখানে রঙের কোনো পার্থক্য মর্যাদা নেই ইউরোপের দেশগুলোর রঙগুলো সাদা সে কারণে তারা মর্যাদা পান এখানে এরকম কোন মর্যাদা নেই যদি মর্যাদা আছে তাহলে তাকুয়ার ভিত্তিতে মানুষের মর্যাদা আছে সে কালোই হোক আর সাদাই হোক সে ফকির হোক আর মিসকির হোক সে রাজা হোক আর প্রজা হোক যদি সে আল্লাহকে বেশি ভয়কারী হয় তাহলেই সে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় তোমাদের মাঝে সেই বেশি সম্মানীয় যে আল্লাহকে বেশি ভয় করে কিন্তু অন্য ধর্মে এটা না অন্য ধর্মের এমন কিছু নিয়ম এবং পদ্ধতি আছে যেখানে সাদার মাদার ছাড়া অন্য কিছু ঢুকতে পারে না যেখানে বই পুস্তক সাদার মাদার ছাড়া পড়তে পারে না যেখানে বিশেষ সাধু সন্ন্যাসী ছাড়া সেই শ্লোক পড়া যায় না যাদের বাড়িতে সাধারণ মানুষ পানিটাও পান করতে পারে না এটা ইসলামের শিক্ষা সত্যিকার অর্থে যা ইসলাম এর ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করে তারা এটা ক্লিয়ার জানে যে উপমহাদেশে ভারত উপমহাদেশে যে সকল মানুষ মুসলিম হয়েছে এবং যেই সময় হয়েছিল তার সবচেয়ে বড় কারণ ছিল এটাই যে ইসলাম ভেদাভেদ করেনি ইসলাম কোন স্তর করেনি মানুষের মধ্যে যে এটা খুব বড় স্তর এটা মিডিল এটা উপর কাস্ট আর এটা মিডিল কাস্ট আর এটা নিম্ন কাস্ট এরকম করা হয়েছে ইসলামের সবকে সমান করা হয়েছে একজন ফকির থেকে মিসকিন থেকে নিয়ে একজন রাজা প্রজা সবাই সমান এবং রং বেরঙ্গের কোন তফাৎ নেই যদি সে একমাত্র আল্লাহকে ভয় করে তাহলে সে বেশি মর্যাদাবান হয় নজর মর্যাদাবান হয় না সে কারণে ইসলাম এমন একটি ধর্ম যেখানে নেই করার সময় কোন সুপারিশ কবুল করেনি নিজের নিকটাত্মীয় বলে আমরা আজকাল নিজের পার্টি এবং দলের হলে যখন নিজের পার্টি এবং দল মানুষ কোন সময় ঝামেলা করছে কেজে পাচ্ছে তখন আমরা সেই কেসগুলোকে টেঙে দিচ্ছি বা সেখানে মিথ্যা দলিল নিয়ে এসে তাদের কেসগুলোকে তুলে দিচ্ছি কিংবা আমরা তাদেরকে বাঁচাচ্ছি আর যদি সেই সময় না পারি তাহলে নিজের যখন ক্ষমতা আসছে তখন তখন হাকিম উকিল সবকে নিজের মতো করে নেওয়ার পর পুরা চেঞ্জ করছি এই কথা ইসলামে নেই একটি হাজি শুনে প্রেনবী মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের যুগে এক মাকজুমি মহিলা চুরি করে চুরি করার পর সমস্যা হয়ে যায় যে এখন হাত কাটতে হবে কি করা যাবে মানুষেরা বলল সম্মানীয় সম্ভ্রান্ত মহিলা কেমন করে হাত কাটা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একটু সুপারিশকারী পাঠান না কাউকে লোকেরা বলতে রাখলো কাকে পাঠাবো আল্লাহ রসুলের কাছে সুপারিশ কর্তা কে হতে পারে সবাই বলল জায়েদ ওসামা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের খুব প্রিয় এবং খুবই কাছের লোক তাকে পাঠানো হোক হাদিসটি শুনেন যখন সে সেই মাতৃ মহিলা চুরি করলো তখন বলা হলো মাইকাল্লে মসিহা রাসুল্লাহ